এখন আমি আপনাদের যে প্রশ্নগুলি আমরা উত্তর দেব তা শুরু করি প্রতি বৃহস্পতিবারে আমরা রাত আটটা থেকে প্রশ্ন উত্তর দিয়ে থাকি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একজন প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত মুসলিম ও মুসলিম একে অপরকে রক্তদান করতে পারবে মুসলিমের রক্ত পাওয়া সত্ত্বেও কি অমুসলিমের রক্ত নেয়া যাবে জজাকুমুল্লাহ খেরন এর উত্তরে আল্লামা শেখ মিনবাদ রহমতুল্লাহ আলাই বলেছেন সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বরং সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম এই বর্তমান বিংশ শতাব্দীর তিনি বলেছেন যে যেসব কাফের আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে না হারবি নয় তাদের সাথে আমাদের চুক্তি আছে অথবা তারা নিরাপদ তাদের অনিষ্ট থেকে আমরা নিরাপদ তারা আমাদের ক্ষতি সাধন করতে চায় না এক কথায় হারবি নয় হারবি ছাড়া অন্য অন্য যে কাফের রয়েছে সে মুস্তামান মুস্তামান হোক অথবা জিম্মি হোক অথবা মোয়াহাদ হোক এক কথায় বিভিন্ন রকমের যে চুক্তিগুলি আমাদের সাথে অমুসলিমদের সাথে রয়েছে দেশের নাগরিক হোক অথবা অন্য কোনো দেশের হোক সাধারণভাবে সাধারণ অমুসলিম যারা তাদেরকে আমরা রক্ত দিতে পারবো জায়জ এবং তাদের রক্ত আমরা নিতে পারবো সেটাও জায়জ কারণ রক্ত দেওয়া নেওয়া এটি হচ্ছে সদাচরণ অন্তর্ভুক্ত আর আল্লাহ রবুল্লা আলম সুরাতুল মমতাহানাতে যারা আমাদের সাথে সদ্ব্যবহার করে আমাদের ক্ষতি সাধন করতে চায় না আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন না তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন সদাচরণ করতে বলেছেন আন্তবার রুহম সেতু এলিহিম তাদের সাথে সদাচরণ করবে এবং তাদের সাথে সুবিচার করবে আল্লাহ এই ক্ষেত্রে বারণ করছেন না